সত্যের সেনানীরা নেবে না কুবিশ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম সত্যের সেনা নেবে না কুবিশ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম সত্যের সেনা নেবে না কুবিশ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় বাহার আসুক সামনে যত বাধার পাহাড় তারে খালেদার মুসার মতো আছে বীর আমাদের শত শত তারে খালেদার মুসার মতো আছে বীর আমাদের শত শত রুখবে তাদের আছে সাহস কাহার আসুক সামনে যত বাধার পাহাড় সত্যের নিরা নেবে না বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম সত্যের নিরা নেবে না বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় সাব্বির হামিদ আয়ুব মুস্তাক তাদের খুনে সাপা ভেসে যাক সাব্বির হামিদ আয়ুব মুস্তাক তাদের খুনে সাপা ভেসে যাক দিন কায়েমে তারা সেরা উপহার অসুখ সামনে যত বাধার পাহাড় সত্যের সেনানীরা নেবে না কবিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম সত্যের সেনানীরা নেবে না কবিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় দিক বিদিকে আজ একই আওয়াজ মানবে সবাই ইসলামীর আওয়াজ দিক বিদিকে আজ একই আওয়াজ মানবে সবাই ইসলামীর আওয়াজ ঘুচবে জানি তবে সকল আধার আসুক সামনে যত বাধার পাহাড় সত্যের সেনানীরা নেবে না কবিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম সত্যের সেনানীরা নেবে না কবিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক সামনে যত বাধার পাহাড় আসুক